بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد নির্বাচিত হাদিস চতুর্থ খণ্ড আশিটি হাদিসের বর্ণনাকারী সাহাবির সংক্ষিপ্ত পরিচয় ও মূল্যবান শিক্ষণীয় বিষয় মূল ও বঙ্গানুবাদ doctor Muhammad Murtada bin Aish Muhammad হাদিস নম্বর এক عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه জান্নাতে প্রবেশের পথ হল মহান আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করা ওসমান রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক জ্ঞান অর্জন করে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে শাহেহ মুসলিম হাদিস নম্বর একচল্লিশ হাইফান বন্ধনের মধ্যে ২৬ এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় উসমান বিন আফফান বিন আবিল আস আল কোরাশি হস্তি বাহিনীর ছয় বছর পর তিনি মক্কা শহরে জন্মগ্রহণ করেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে পরেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি হলেন আমিরুল মিনীন এবং খোলাফা এ রাশেদিনের মধ্যে তৃতীয় খলিফা তিনি নিজ স্ত্রী আল্লাহর রসুলের মেয়ে রোকাইয়া রদিয়াল্লাহ আনহাকে সঙ্গে করে সর্বপ্রথম আবিসিনিয়ায় বা ইথিওপিয়া দেশে হিজরত করেন তিনি নিজের যান ও মাল দ্বারা ইসলামের সাহায্য করেন তিনি তাবুক যুদ্ধে সৈন্যবাহিনী তৈরির জন্য নশো পঞ্চাশটি অস্ত্র এবং পঞ্চাশটি ঘোড়া প্রদান করেন বিশ হাজার দীর্হাম মুদ্রা দিয়ে মদিনায় রোমা কুয়া ক্রয় করে মুসলমানদের জন্য তিনি সদাকা জারিয়া হিসেবে দান করে দেন মসজিদে নবাবী প্রশস্ত করণেও তিনি পঁচিশ হাজার দীর্হাম মুদ্রা দান করেন ওমর রদয়াল্লাহ তালা আনহর মৃত্যুর পর মুসলিম জাহানের তিনি তৃতীয় খলিফা নিযুক্ত হন তিনি পবিত্র কোরআন একত্রিত করার কাজ সম্পন্ন করেন তার খেলাফতের সময় এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশে মহাবিজয়ের কার্যক্রম সম্পাদিত হয় তার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে একশো ছেচল্লিশটি তিনি মদিনায় সিও বাসভবনে দুষ্কৃতিকারী পাপাচারীদের হাতে সন পঁয়ত্রিশ হিজড়িতে আশি অথবা নব্বই বছর বয়সে শাহাদত বরণ করেন রদয়াল্লাহ আনহা এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে যে ব্যক্তি নিজের অন্তরে একত্ববাদের কালিমা কালিমায়ে তৌহিদকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে এবং শির্ক কুফরি ও মহাপাপগুলি বর্জন করে মৃত্যু বরণ করবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে দুই মুসলিম ব্যক্তির অপরিহার্য কর্ম হল এই যে সে যেন একত্ববাদের কালিমা কালিমায়ে তৌহিদকে বাহ্যিক আধ্যাত্মিক ও চারিত্রিক দিক দিয়ে বাস্তবায়িত করে এবং অন্তরে সঠিক পন্থায় কালিমায়ে তৌহিদকে স্থাপিত করে তিন মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন একত্ববাদের কালিমা কালিমায়ে তৌহিদের প্রভাবকে রক্ষা করার জন্য শির্ক কুফরি ইত্যাদি বর্জন করে